পঁচিশ নম্বর জাল হাদিস খুব মজার জাল হাদিস এই মজার জাল হাদিস আজ এক সপ্তাহ ধরে আমি প্রায় দশ পনেরো জন আমাদের বড় বড় দামি দামি বক্তার ওয়াজ শুনছি সেটা হলো আল্লাহ রসুলের সাথে হরিণীর ঘটনা এইটা জানে না আমাদের দেশের কোনো শিশুও নাই যুবকও নাই বৃদ্ধও নাই শিক্ষিত নাই অশিক্ষিত নাই যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এক জায়গায় কোথাও যাচ্ছিলেন তখন শিকারী জাল জাল পাচ্ছে মদিনাতে সেই জালের মধ্যে হরিণী ঢুকে গেছে হরিণীর বেঁধে ফেলছে হরিণী কান্দে আল্লাহ রসুল আমার একটু জামিন হন আমার দুটা দুধের বাচ্চা দুধ খাইতে পারতেছে না এই মাত্র কদিন আগে হয়েছে আমি একটু দুধ খাওয়াই আবার চলে আসমো আহারে সবাই কো সোহান আল্লাহ কি কান্দা আমি একটা মাহবিলে দেখছি হাজার হাজার মানুষ কানতেছে এটা শুনতেছে আর কানতেছে আর বক্তাও এত সুদ দিয়ে সুন্দর করে বলতেছে মানুষ না কান্দি যাবে কই মানে শুনলে কান্না আসে যে হারে হরিণে গাছে চিনলো মাছে চিনলো ছিনলো বনের হরিণে আমরা নবীর মতই নবীরে ছিনলাম না হারে দেখেন হরিণে বলতেছে রাসুল আপনি যদি অল্প কতক্ষণের জন্য একটু জামিন হইতেন তাহলে আমি দুধ পান করে চলে আসতাম এখন আল্লাহ রসুল চিন্তা করে হারে আমি ইহুদির কাছে যাবো কেমনে আল্লাহ বলে দিছে আপনি ইহুদির কাছে যান নাউজুবিল্লা আবার আল্লাহর সাথেও লাগাই ফেলছে দেখছেন কত বড় ডাহা মিথ্যা কথা আল্লাহ নাকি বলে দিছে আপনি ইহুদির বাড়িতে যান কোনো অসুবিধা নাই ইহুদি আপনার দ্বারা হেদায়ত পাই যাব আচ্ছা এরপরে নবী আমি ইহুদির বাড়িতে গেছে যাই বলছে যে হরিণটা বাচ্চা রাখি এসছে হরিণটারে একটু ছেড়ে দেন তো বলছে যে হরিণই আর আসবে না বলছে আমি জামিন আমি জামিন হইলাম না আসলে আমার বেঁধে রাখো আল্লাহ রসুলকে বেঁধে রাখছে বেঁধে রেখে হরিণীকে ছেড়ে দিছে হরিণী গেছে দৌড়ায় বাচ্চার কাছে বাচ্চা বলতেছে আমার দয়াল নবীর হাতে কড়া লাগাইছো আমরা দুধ খামো না আল্লাহর কসম দেখেন কয় মা তো চিনে চিনে বাচ্চা মাত্র দুনিয়াতে এসছে বাচ্চাও চিনে আমার রাসুলের বাচ্চা বলতেছে তুমি তুমি এত বড় বিয়াদবি করছো আমার রাসুলের হাতে কড়া লাগাই এসছো দুধ খামো না তারপরে বাচ্চা সহ কিছুক্ষণের মধ্যে আবার চলে আসছে আসার পরে সবাই অবাক হয়ে গেছে হারে দেখো যে হরিণীয় নবীকে চিনে তারপরে এখানে আসতে এসে বাচ্চা দুইটা রাসুলকে সালাম দিছে এক বক্তা বলতেছে বাচ্চা দুইটা রাসুলকে সালামও দিছে সালাম দি কথা জবান খুলে দিছে আল্লাহ জবান খুলে দিছে এই জন্য আরে রাসুলের না বানাইলে হরিণেরও তো বানাইতো না আল্লাহ যার উচিলে বানাইছে তার সাথে কথা বলার জন্য আল্লাহ জবান খুলে দিছে মায়ও কথা বলতেছে বাচ্চা দুটো কথা বলতেছে নবী সালামের সাথে বলতেছে আমরা অনেক বেয়াদবি করে ফেলছি হুজুর অনেক বেয়াদবি করে ফেলছি যে আমরা আপনার হাতে হাত করা লাগাইছি যে মায়ও বেয়াদবি করে ফেলছে বাচ্চারও বেয়াদবি করে সবাই মাপ চাইতেছে এইরকম এই হরিণী কেন্দ্রিক এক ঘন্টার বয়ান করছে এক বক্তায় তার এক ঘন্টায় এক লাখ টাকা দিতে হয় এই এক লাখ টাকার বয়ান শুধু হরিণীর বয়ান আমি পুরাটা শুনছি প্রথম থেকে শেষ পর্যন্ত ওই যে এক লাখ টাকার ওয়াজ শুনি একটা দামি ওয়াজ এক ঘন্টা শুনলাম এক ঘন্টা শুধু এই হরিণীর ঘটনা মদিনাতে আল্লাহ রসুলাম হরিণী শুরু হয়েছে শেষ পর্যন্ত এক ঘন্টা সময় লাগছে টোটাল এক ঘন্টা এক লাখ টাকা দাম দেখেন অথচ একেবারে ডাহা মিথ্যা কথা এবং এই হরিণীর কথা বলতে কি একটা হাদিস বলতে পারে নাই যে অমুক হাদিসে আসছে অমুক কিতাবে আসছে কিছু বলে নাই এক জায়গায় এক বক্তার শুনছি আমি দশ পনেরো জনের শুনছি এক দামি বক্তা বলছেন যে আল্লামা রুমি তার মসনবির মধ্যে লিখছেন এটার একটা রেফারেন্স দেখছি যে ওনার বক্তব্য বলতেছেন যে আল্লামা রুমি মসনবী শরীফের মধ্যে ফরমাইছেন তো মসনবী শরীফ তো হাদিস না মসনবী শরীফ তো হাদিসের রেফারেন্স না আপনি রেফারেন্স দিবেন তিরমিজি শরীফে আছে বোখারি রেফারেন্স তো দেওয়া যাবে না কারণ বোখারি এখন সমস্যা আছে তো আপনি রেফারেন্স দিবেন তিরমিজি আবু দাউদ তারপরে মোস্তাদে আহমদ অন্যান্য যত হাদিসের কিতাব আছে প্রসিদ্ধ আমরা যেগুলো চিনি সেগুলো থেকে বলবেন যে অমুক হাদিসের এত নম্বর জায়গায় ওই জায়গায় বলা আছে সেখানে কিন্তু রেফারেন্স একটা পাওয়া গেছে সেটা হলো মসনবী শরীফে এই হরিণীর যত কথা এটা হলো সনদবিহীন মিথ্যা কথা আল্লামা সাখাবি রহমতুল্লাহ আলাই তার কিতাব আল মাকাসেদের একশো সত্তর পৃষ্ঠে লিখছেন এটা সম্পূর্ণ সনদবিহীন মিথ্যা কথা আল্লামা মোল্লা আলী কারি রহমাহুল্লাহ আল আসরারের পঁচানব্বই পৃষ্ঠায় লিখছেন যে এটা সম্পূর্ণরূপে ডাহা মিথ্যা কথা এই এগুলো যে মিথ্যা কথা এগুলো কিন্তু আমরা বলতেছি না এগুলা মহাদ্দেশিনী কালাম আরো অনেক আগে আরো শত বছর আগে বলে গেছেন একশো দুইশো পাঁচশো বছর আগে হয়তো আমরা না জানার কারণে এতদিন আমরা জানি নেই